ছিল আমার এক ছোট ভাই সাহেব হারুন হুসাইনের কি কারণে যেন তিনি আসতে পারেননি কালকে রাত্রে দশটায় হয় জানিয়ে দিয়েছেন আমি ফোন ধরতে পারিনি আমার ওয়াইফ ফোন ধরে বলছেন ফোন এসে চাল আমি যাই মসজিদ থেকে কালকে খোঁজবা দিতে হবে হ্যাঁ, ঠিক আছে দেখা যাক আল্লাহ কি করে আমি অবশ্য ফিরে এসেছি ইতিমধ্যেই রাজশাহীর দুর্গাপুরে কঠিন সমস্যা সৃষ্টি করে নিয়েছেন ভারতের এবং সৈকতপুরের আমি মসজিদ দখলের প্রক্রিয়া চলছে ঈদের মাত্রা চলছে এসপি সাহেব এবং ওসি সাহেব দুই দল থেকে পাঁচ থেকে সাত জন উপস্থিত হওয়ার জন্য এমার্জেন্সি নির্দেশ দিয়েছেন এই সময় কেউ সহজে যেতে চায় না সেই মনির উদ্দিন রাজশাহী থেকে শেখ সালাফি সাহেব আশি বছরের বৃদ্ধ আমিও সেখানে ছিলাম মুখলিস মাদানে ছিলেন আর অবস্থা হচ্ছিল ওনাদের দিক থেকে এসেছিলেন শেখ লুৎফরমান ফরাজি সাহেব সহ তার সহকর্মীদের একটা মোটামুটি মিটমাটের দিকে আমরা যেতে পেরেছি মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ ফিরেছি কেবল রেস্ট ঠিক মতো হয় নাই দুই আড়াই দিন সেখানে অবস্থান করেছি বিভিন্ন জায়গায় অবশ্যই স্পটে ছিলাম কয়েক ঘন্টা তো উনি আসতে পারেন নাই কাল রাত দশটায় জানিয়েছেন আমি চিন্তা করলাম তখন তো হজ কোরবানি ইত্যাদি নিয়ে আলোচনা করতে হবে মোতাল্লি ভাই এইমাত্র ফোন করে বললেন যে নবীদের জীবনের দুঃখ কষ্ট নিয়ে আলোচনা করতে হবে মাঝে মধ্যে উনি আমাকে পরীক্ষা করেন আর কি ঠিক আক মুহূর্তে একটা করে সিলেবাস দিয়ে দেন আল্লাহ তো ফিরবে ওনাকে হায়াত দরাজ করুন আলহামদুলিল্লাহ আজকের এই মাস মূলত ইব্রাহিম আলাহ সালাতামকে কেন্দ্র করে ও হাদিস কোরআনের আয়াতগুলো সেদিকে ইশারা করে ইব্রাহিম আলাইসালাম শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব সারা পৃথিবীর সকল জাতির পিতা وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين তোমাদের এই দিনের মধ্যে ইসলামী দিন এবং শরীয়তের মধ্যে কোন ধরনের সমস্যা কোন ধরনের জটিলতা কোন ধরনের কাঠিন্য রাখা হয়নি মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তার নেশন তার জাতি তার কম তোমরা মায়কুমুল মুসলিমিন তিনি তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন এর অর্থ এই নয় যে আমরা আগে মুসলিম ছিলাম না আদম মুসলিম ছিলেন না আদম থেকে যত মানুষ সবাই মুসলিম জন্মই গ্রহণ করে মানুষ মুসলিম হয়ে পরবর্তীতে পরিবেশ তাকে হিন্দু মুশ্রেক তারপর অন্যান্য বিভিন্ন দিক এবং বিদিকে নিয়ে যায় কুল্ল মৌলুদিন ইউনাদ আলম ফেতরা কিন্তু ইব্রাহিম আলাইসালাম নাম দিয়েছেন সাইনবোর্ডটা দিয়েছেন এটা ঘোষণা করে দিয়েছেন কিন্তু এর আগেও সবাই মুসলিম ছিলেন যারা মুসলিম মুশ্রেক যারা না মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদেরকে মুসলিম নামটাকে প্রকাশ করে দিয়েছেন সাইন বোর্ডটা দিয়ে দিয়েছেন তোমাদেরকে এই সাইন বোর্ডের আওতায় চলতে হবে এর বাইরে যাওয়া যাবে না এটাকে গোপনেও রাখা যাবে না এই লকব এই পদবি এটাকে তোমাদের বহন করতে হবে তিনি খ্রিস্টানদের পিতা তিনি ইহুদিদের পিতা কিন্তু তিনি নিজে ইহুদি নন নিজে খ্রিস্টান নন মেকানে ইব্রাহিম ইয়াহুদি ওলা নসরানিয়া কোরআনের কথা শোনো ইহুদিরা শোনো খ্রিস্টানরা ইব্রাহিম আলাইসালাম ইহুদি ছিলেন না নাসারাও ছিলেন না তিনি ছিলেন হানিফ মুসলিমা এক একতরফা অকাট্য নির্ভুল একাগ্র মুসলিম তোমরা ইসলাম বাদ দিয়ে নিজেদের নাম ইহুদি বানিয়েছ নিজেদের নাম খ্রিস্টান বানিয়েছ ইব্রাহিম আলাহাম ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন না ইব্রাহিম মানে পিতা আগে ছিল আব্রাহাম ইব্রাহিম অর্থাৎ ছোট নেশনের পিতা পরে হল আব্রাহাম ওরাতে বিস্তারিত বিবরণ রয়েছে হাম অর্থ কি হিম অর্থ কি এই পরে যা বলেছে ওরাতে তাই বলেছে ইব্রাহিম সকল জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম মানেই হলো পিতা ইব্রাহিম মানেই পিতা আব্রাহাম কখন হলো ইব্রাহিম কখন হলো তখন বিস্তারিত বেরোন তৌরাতেও যেমন রয়েছে কোরআনেও ঠিক ওইভাবেই রয়েছে দুটার মধ্যে এক অবিস্মরণীয় মিল আমরা খুঁজে পাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم وإذ بوأنا لإبراهيم مكان البيت أن طهر بيتي للطائفين والقائمين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا يأتوك رجالا وعلى كل ضامر وعلى كل ضامر يأتين من كل فج عميق وإذ بوأنا لإبراهيم আমি ইব্রাহিমকে মেকান আল বাইত আমার ঘর কোন জায়গায় রয়েছে সেটাকে আমি ইশারা দিয়ে দিলাম ফাওয়ানা ঠিকানাটা বলে দিলাম ওই জায়গায় কিন্তু আমার ঘর কবে প্রথম হয়েছে সে নিয়ে আমি আলোচনা করব না আজকে এখানে তুমি ঘরটাকে উঠাও ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল বাবা এবং পুত্র মিলে তার ওয়ালটাকে আবার পুনরায় উপর দিকে তুললেন এবং ঘর তোলার পরে ফেলে বললেন ربنا تقبل منا انك انت السميع العليم হে আল্লাহ হে আমাদের রব تقبل منا আমাদের কাছ থেকে আপনি থেকে কবুল করেন انك انت السميع العليم আপনি মহা শ্রোতা মহা জ্ঞানী বহুত কিছু করলেন ইখলাস নাই কবুল হলো না কোনো লাভ নেই ইব্রাহিম আলাইহিস সালাম এত রাসুল ইসমাইল আলাইসালাম তার পুত্র হরেক নবী রসুল দুইজনে কাবার ঘর নির্মাণের পরে ভাব বেটা মিলে গোয়া করছেন আল্লাহ তুমি কবুল করো আসল কথা তো কবুল হ আসল কথা হলো কবুল হ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হলো কিনা তুমি যা করলে বিশাল ঘর বানালে বহু অঞ্চল দিলে বহু বেশি লাগালে সব কিছু করলে এখান থেকে নয় কবুল ইব্রাহিম মনে হয় আমি যা করলাম আল্লাহর কাছে আমার কবুল হলো কিনা রব তাকাব্বাল তুমি আমার মনের কথা জানো তুমি আমার কথা শোনো তুমি সব কিছু জ্ঞাত আছো তারপরে বলছি আল্লাহ কবুল সম্মানিত উপস্থিতি এই পর্যন্ত পৌঁছা অত সহজ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় পর্যন্ত পৌঁছা অত সহজ ছিল না চূড়ান্ত বিজয় সে পর্যন্ত পৌঁছার আগে নবীদের বহুত লড়াই করতে হয় বহুত সংগ্রাম করতে হয় জান বাজি রেখে লড়াই করতে হয় আজন্ম সংগ্রামী হল নবীদের কাজ এটাই তাদের করে যেতে হয়েছে নবীরা অনেকেই ইহত হয়েছেন তাদের কমের দ্বারা বিতাড়িত হয়েছেন তাদের কম দ্বারা নির্যাতিত হয়েছেন তাদের কম দ্বারা একেবারে আটকে পড়ে গেছেন তাদের কম দ্বারা যুদ্ধ হয়েছে তাদের সাধারণত কমের বিরুদ্ধে এই prophet is not honoured in his own country একটা কথা আছে তোমার বাক্য যে নবীরা কোনদিন তার নিজের কমে প্রাথমিকভাবে সম্মান পায় না তাদের সম্মান প্রতিষ্ঠিত করতে হয় তাও এগিয়ে ইব্রাহিম আলাইসালাম জন্মিলেন কয়েকটা বিষয় আমি এর আগে উত্থাপন করেছি নিজের কমের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেল তারা চন্দ্রের পূজারী তারা সূর্যের পূজারী তারা নক্ষত্রের পূজারী তারা মুক্তির পূজারী তাদের সাথে কিভাবে দ্বন্দ্ব একটার পর একটা শুরু হয়ে গেল দেশান্তর ধরে মিশে গেলেন সেখানে তার স্ত্রী নিয়ে কোন কাহিনী ঘটল ফেরাউনের সাথে সেটাও আপনাদের জানা আছে ফেরাউন শেষ পর্যন্ত কেউ গৃহগুণী হল এখানে একটা আধ্যাত্মিকতার ব্যাপারও আছে আমরা আহলেসরা অনেকেই মনে করি যে শুধুমাত্র মাসালাই বলবো শুধুমাত্র জোরালো বক্তব্যই দেব শুধুমাত্র কঠিন কঠিন কথাই বলবো সহি কোরআন কোরআন এবং সহি আদেশ তুলে ধরবো না আধ্যাত্মিকতার বিষয় আছে আপনার যেন সেটাও ঠিক থাকে ইব্রাহিম আলাইসালাম মহাসংগ্রামী মানুষ কিন্তু তার এবং তার স্ত্রীর যে আধ্যাত্মিক ব্যাপার আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার ব্যাপার এখানে সেটাও প্রমাণিত হয়েছে এক জায়গায় না একাধিক জায়গায় রাউন হাত দিয়ে ধরতে চায় এগিয়ে যেতে চায় তার স্ত্রী সারার দিকে তৈরাতে সারি এসেছে হাত পাকা হয়ে আসে তুমি বলেছেন হে রব্বাল আলমী আমি সারা জীবনে কোনদিন আমার স্বামী ছাড়া পর পুরুষের সাথে আমার জীবন কাটেনি কোনদিন কল্পনাও করেনি আমি একজন সতী সাক্ষী আর আল্লাহ এই পৃথিবীতে আমার স্বামী ইব্রাহিম এবং আমি ছাড়া লুতের কাহিনী পড়ে হয় কোন দিলে আমরা তৌহিদ বন্ধু তাই যদি হয়ে থাকে আমার তৌহিদের নাম নিয়ে আমার সতীত্বের নাম নিয়ে তোমাকে চাচ্ছি তুমি রক্ষা করো আল্লাহ রক্ষা করছি ফেরাউন যতবার এগোতে গেছে হাত পাতা হয়ে গেছে নারীদের দৃষ্টি আকর্ষণ সতীর্থ এটা এখান থেকে প্রমাণ করে আল্লাহ নৈকট্যলাভের আধ্যাত্মিকতার যারা মতের একটা বিরাট ব্যাপার মহিলাদের এটাকে ছোট করে দেখার কোন উপায় নেই এখান থেকে বেরিয়ে গেলেন বাচ্চা কাচ্চা হয় না ফেরাউন দিয়ে দিল এখান থেকে ফেরাউন একটু ভয় পেয়ে গেল এরা তো অন্য কিছু জাহেল মানুষেরা কোরআন হাদিস শুনতে চায় না সাধারণত দলিল শুনতে চায় না জাহেলেরা দেখতে চায় কেরামতি কেরামতি একটা বিরাট ব্যাপার হল আলহামদুলিল্লাহ কিন্তু জাহেলেরা বেশি বেশি প্রলুব্ধ হয় কেরামতিতে ওরে বাপরে বাপ ফেরাউন দলিল মানে না কিছু শুনে না যখন দেখছে যে কেরামতি তখন তার বিশ্বাস এদের মধ্যে একটা কিছু আছে কথা মেনে নিলেন কিছু হাতিয়া দুটো কোন দিয়ে দিলেন মা হাজের কে দিয়ে দিলেন তার সাথে সেখানে সন্তান এসে গেল বড়টার ঘরে সন্তান নেই লেগে গেল সতীন স্তুনের সামান্য কণ্ঠসা কিন্তু যতভাবে আমরা বলে ওটা ঠিক নয় পরীক্ষার শুরু পরীক্ষার সূচনা বাচ্চা কাচ্চার ব্যাপার ইব্রাহিম আলাই সালাম রাগের পরীক্ষা যেটা হলো কলে ইন্নি জাহিবুল রব্বি পরীক্ষায় তিনি পাশ করলেন মূর্তি পূজার ওখানে গেলেন না মূর্তিগুলো ভেঙে চুরে ফেলে দিলেন বিরাট সালিশ বসল বাদশাহ এবং তার সহকর্মীরা তার সাথে রয়েছে তৎকালীন রাজা জিজ্ঞাসা করছে যে এই মূর্তিগুলো ভাঙলোকে আমাকে জিজ্ঞাসা করছেন কেন ওদেরকেই জিজ্ঞাসা করেন ওরা আপনাদের রব ওরা আপনাদের ইলাহ ওদেরকে আপনি পূজা দেন ওদের সামনে আপনারা মাথা নত করেন ওরাই কথা বলবে ওরাই বলবে ওদেরকে কে ভেঙেছে বাদশাহ বলে তুমি তো জানো ওরা কথা বলতে পারে না ইব্রাহিম বলবে ওইটাই তো আমি শুনতে চাচ্ছি কথাই বলতে পারে না আত্মরক্ষা করতে পারে না তাদেরকে আবার পূজা করেন কিভাবে আমি তো এটাই শুনতে চাচ্ছি আপনার মুখ থেকে বিতর্কে পরাজিত ইব্রাহিম আলাহাতামের বহু বিতর্ক কোরআনে রয়েছে তুমি তো জানো তারা কথা বলতে পারে না কোরআনের আয়াত আমার তেলাওয়াত করার এই মুহূর্তে সময় নেই আমি আমার কথা থেকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে যুক্তি যেখানে ভক্তি যেখানে অন্ধ যুক্তি সেখানে বন্ধ আর যুক্তি যেখানে অচল লাঠি সেখানে সচল বর্তমানে সাহেব আজ করতেন এখন যুক্তি তর্কে কিছু হবে না পেটারে পুরা দাও হার রাখু অনসুর আলে হাতাকুম নেতাকে ঘোড়ায় আমরা তোমাদের রবদেরকে তোমরা সহযোগিতা করো রবে কোথায় সহযোগিতা করবে এরাই রবকে সহযোগিতা করছে কাহিনী আপনারা জানেন আগুনে ফেলে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ সালাম আল্লাহ আগুনের স্রষ্টা তো আগুনকে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আমার নির্দেশ এটা আগুনের ক্ষমতা আছে নাকি কাউকে পড়ালে এর একটা সাধারণ নিয়ম আছে আগুনে সে পূর্বে কিন্তু আল্লাহ যদি একটা স্পেশাল নির্দেশ দেন একটা স্পেশাল অ্যাক্ট বা ওয়ার্ডার আগুনের কাছে দিয়ে দেন আজকে তুমি জানাতে পারবে না আগুনের ক্ষমতা আছে আগুনের দাহিকা শক্তি যেটা সেটা ধার্য করে সেটা রোধ করে দিতে পারে আল্লাহ পাকে এক নির্দেশ যখন দেখলে এটাও পাচ্ছে না এটা দেশান্তরিত হবে قال إني ذاهب إلى ربي سيهدين হে আল্লাহ আমি এখন দেশান্তরিত অন্য জায়গায় চলে যেতে হচ্ছে আমার সন্তান আদি নাই তুমি সন্তান রব্বে হাবলি সালহীন যাদের সন্তানাদি হয়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 আমি এই দুজন মরুভূমিতে যেখানে কোনো লোকজন নেই গাছপালা নেই রেখে গেলাম তুমি হেফাজতকারী সেখানে তুমি লোকজনের আনাগুনে ঘটিয়ে দিও এদেরকে ফল দিয়ে হার করিও ফলের কোনো খবর নাই পানির কোনো খবর নাই এখানে লোকজনও কোনোদিন আসে না ওখানে বাবায় সামান্য পানি আর খেতে নিয়ে দোয়া করছেন এই দোয়া কি আজকাল কোনো বকাইতেছিল শুনবে জমি জন্ম দিতে পারো নাই ওরা জন্ম দিছ কি করতে এই কথা আমি নিজেও শুনছি খালি সুবিধা বাপরে করেছি জমি জন্ম দেয় নাই ওরা জন্ম দিছ ভূমি না ইব্রাহিম আলাইসালাম করে আসলেন আজকে আমি আর বলবো না সেখানে লোকজন আসা শুরু হলো ঝর্ণা উঠে গেল তিনি ওখানকার রানী হয়ে গেলেন দেখে যে আকাশে পাখি উড়ে পাখি উড়ে কেন নিশ্চয়ই ওখানে গাছপালা আছে নাহলে পানি আছে এসে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 হয়েছে ওই সময় ছেলেরা বেশি বেশি কথা বলে বাচ্চারা আশ্চর্য আশ্চর্য কথা বলে যেটা বলবেন সেটাতে প্রতিবাদ করে ছয় সাত আট বছর বয়স হয়ে গেছে চলাফেরা করতে পারে ফালাম্মা ফালাদামা হুসাইয়া ইব্রাহিম আলাইসালাম মাঝে মাঝে দেখতে যেতেন কোথায় কোথায় যে ঘুরতেন ইব্রাহিম আলাইসালাম অবাক লাগে আমার কাছে এই সপ্তমে এই হাররানে এই মিশরে এই মক্কায় ঘুরছেন ঘুরছেন তাও হেরে দাওয়াত নিয়ে কে কবুল করছে করছে কে না করছে না করছে যেখানে যাচ্ছেন সেখানে বিতর্ক করছেন তর্ক করছেন উপস্থাপন করছেন আল্লাহর মানে পেশ করছেন আল্লাহর বান্দারা এইভাবেই ঘুরেন পৃথিবী আবার এসেছেন আগের ইতিহাসগুলো আমি বললাম না ওই ইতিহাসটা শুধু আপনাদেরকে শুনে দিচ্ছি নবীদের রাসুলদের ত্যাগ নবীদের ত্যাগের ইতিহাস সামান্য এই মাসে নেপাল সঙ্গে যারা পেয়েছেন তাহলে বিষয়টা আমার হাত অন্য জায়গায় ছিল প্রসঙ্গের সেন যতটুকু জড়িত ওইটা ওইটুকু আমি আপনাকে বলছি ফালাম্মা বালাগামা হোসাই হিসেবে তিনি কাবায় এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে আলাম্মা বালাগামা ও সাই ছেলেটা একটু বাবার সাথে দৌড়াতে পারে হাতে বাজারে যেতে পারে একটু একটা জিনিস তুলে দিতে পারে তখন বাবাও ডাকে এইটা একটু দাও তো বাবা এইটা একটু করো তো বাবা আচ্ছা আসি দৌড়ায় তোর আত্মীয় যেতে ছেলে পাশ লাগে আপ আমি যাবো যেতে ছেলে পিছনে পিছনে দৌড়ায় আমি যাবো আজ এই সময়টা হয়েছে আবহাওয়াতে ভুল কথা বলতে পারে এই সময় মায়া বেশি হয় মানুষের মহব্বত বেশি থাকে আকর্ষণ খুব বেশি থাকে বাইরে গেলে ভয় হয় কোথায় না জানে হারিয়ে যায় কৃষ্ণচার সবসময় বাবা মা তাকে কোলে কোলে রাখে فلما بلغ معه السعي قال يا بني এই সময় তো তাকে জড়িয়ে রাখার কথা সাবধানে রাখার কথা লেখাপড়া শেখানোর কথা বেশি নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু বলছে আমার প্রিয় পুত্র আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমাকে দবাই করছি আশ্চর্য কথা নবীদের স্বপ্ন অহি ওহি নিয়ে বই একটা লেখা হয়ে গেছে পড়ায় চারশত পৃষ্ঠার সহজে বের করতে পারে না ভুল কোন কোথায় এলে সন্দেহ করে যায় জটিলতায় ঢুকতে পারি এমনি আবাহুল মানান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি আন্নি আদবাহ হান্দুর মাজা তারা তোমার রায় কি তোমার মত কি তুমি সেটা বলো আপনারা চিন্তা করে দেখুন আল্লাহর নির্দেশ হয়েছে আপনি সোজা জবাই করে দিবেন এই বাচ্চা শিশুকে সাথে জানানোর কোন অর্থ আছে না হলে আপনি প্রত্যাক্ষণ করে রাত ভর আল্লাহর কাছে কান্দাকাটি করবেন হে আল্লাহ তুমি আমাকে এই নির্দেশটা প্রত্যাহার করে নাও আমার কাছ থেকে অন্য কোনো কিছু দাও এই ঘটনা তো ঘটেছিল আব্দুল মোত্তালেবের ক্ষেত্রে আল্লাহ মিলি মোহাম্মদ আব্দুল্লাহ বারবার শুধু দেখা গেল যে তাকেই জবাই করতে হয় কোন এক তো একটা এখন কি করবে পুত্র জবাই করতে পারে না আব্দুল মোত্তালেব তার বদলে একশো উট জবাই করেছি বিকল্প কাহিনী আমি আর বললাম না এখানে ইব্রাহিম আলাইসালাম বিকল্প খুঁজতে পারতেন আল্লাহর কাছে জানতে পারতেন রাতকে রাত যে তুমি বাঁচিয়ে দাও কোনো করে আমি একশো উঠ দেবো এক হাজার উঠ দেবো না ইব্রাহিমের ইমান আর আব্দুল মোতালেমের ইমান তো এক না কোন বিকল্প খুঁজেন নাই তিনি নির্দেশ আমি বাস্তবায়ন করব এবং যাকে জবাই করা হবে তাকেও বলছেন তুমি দেখো বাচ্চা ছেলে বলতে আপনার তুমি বলো কি এটা আল্লাহ নির্দেশ হতে পারে নাকি মাকে যে দৌড়িয়ে বলে তো আমাকে কিন্তু আব্বা জবাই করতে চায় মা তখন সামনে যে একটা ওরে মা যায় আচল পেছে বলবে এটা হবে না তুই ভুল দেখেছ শয়তন তোমাকে কি নাকি দেখেছে ঠিক আছে অনেক কাহিনী করতে পারতো এখানে কিন্তু জিজ্ঞাসা করছি না এই জন্যই যে পুত্রের প্রতি পিতার কনফিডেন্স রয়েছে আমি ইব্রাহিমের পুত্র কোনো দিন আল্লাহর নির্দেশের বাইরে যাবে না সাহস আছে বলে জিজ্ঞাসা করেছেন হাঙ্গুর মাগা তারা তোমার মত আশ্চর্য ব্যাপার ছোট্ট শিশু বলছে হে আমার প্রিয় আব্বা হে ফাল তোমার যা বলা হয়েছে আপনি তাই করেন আমার প্রশ্ন হে ফাল মা তোমার যা আপনাকে নির্দেশ করা হয় সেটাই আপনি করেন আমি তো জিজ্ঞাসা দরকার আছে আল্লাহর হুকুম হল ইনশা আল্লাহ আমি ধৈর্য ধরব আমি কান্নাকাটি করব না আমি ছটফট করব না আমি বাঁচার চেষ্টা করব না আমাকে দেখবেন আমি ধৈর্যশীলের অন্তর্গত রয়েছে আমি অধৈর্য কক্ষণ হব না ইব্রাহিম আলাহ সালাম তাকে জবাইয়ের জন্য যখন উদ্যত হলেন এগিয়ে গেলেন ছুরি নিয়ে জবাই করবেন ছুরি চালাবেন এমন তো মুহূর্তে কুকুর থেকে নির্দেশ আসল ইব্রাহিম হয়ে গেছে তুমি যে স্বপ্নে দেখেছিলে সেটা তুই বাস্তবায়ন করেছ ছুরি ফিরিয়ে নাও দুম্বায় সে গেল তার বদলে দুম্বা জবাই হলো কাহিনী কেন করলেন পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপিত হলো ইমানের তেজ কি আল্লাহর পক্ষ থেকে যখন পরীক্ষা আসে তখন নবীদের পরীক্ষা দিতে হয় আপনি শুধু খিলকা গায়ে দিয়ে বুজুর্গি সেজে বসে আছেন হালালও নিচ্ছেন হারামও নিচ্ছেন দোয়া মোনাদাতার তাবিজের ব্যবসা চাপিয়ে দিয়েছেন নো দোয়াও করতে হবে কিন্তু যেটা করছেন ওটা নবীদের জীবনী নয় মক্কায় যে কোটি কোটি মানুষের অবস্থান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন যদি ঘেটে দেখেন মক্কা বিজয় পর্যন্ত যেতে যেতে তার কত মায়ের খেতে হয়েছে তার ঘরে বন্দী হতে হয়েছে তাকে অন্য দেশে হিজরত করতে হয়েছে সেখানে তাকে কত যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে তারপরে মক্কা বিজয় হলো সবার শেষে হয়েছে এটা বহুত পথ পরিক্রমা রয়েছে অত সহজ নয় এখন বিজয় কাবার ঘর যখন বানিয়ে ফেললেন আপনার বিজয় প্রথম বিজয় ইব্রাহিম সালামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত বিজয় সেই কাবাকে যখন নিজের আয়ত্তে নিয়ে এসে সেখানে তাওহীদ প্রতিষ্ঠা করতে পেরেছেন মূর্তিগুলো ভেঙে চুরে সাফ করে দিতে পেরেছেন তাওহীদকে পরিষ্কার হবে সেখানে স্থাপিত করে করতে পেরেছেন এটাই চূড়ান্ত বিজয় ইব্রাহিম আলাইহিস সাল্লামকে আল্লাহ পাক বললেন হে ইব্রাহিম ওয়াইদ বাওয়ানা ইব্রাহিম মাকান أن طهر بيتي للطائفين والقائمين والركع السجود হে ইব্রাহিম বৌয়ানা ইব্রাহিম মেকালাল বেদান তাহের আমার ঘরকে পবিত্র করো আমার ঘরকে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো তোয়াবকারীদের জন্য যারা দাঁড়িয়ে ইবাদত করবে তাদের জন্য তোয়াবকারীদের জন্য যারা রুকু করবে তাদের জন্য যারা সিজদা করবে তাদের জন্য ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ তুমি ঘোষণা করে দাও সারা পৃথিবীর বাসীর জন্য হজ করতে আসতে হবে তাদের ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ দিয়ে দাও তুমি ঘোষণা করে দাও আহ্বান জানাও আদান মানে কিন্তু আহ্বান জানানো আদান মানে কিন্তু ঘোষণা করা যে আসো সালাতের দিকে আসো হজ্জের জন্য তুমি আদান দাও আসো ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান তারা পায়ে হেঁটে আসবে ওয়ালা ইয়াতুকা রিজালান ওয়ানা কুল্লে দামির উটে চড়ে হোক ঘোড়ায় চড়ে হোক অন্য যে কোনো যানবাহনে চড়ে হোক ইয়াতুনামিন কুল্লে কুল্লি ফাজ্জিন দূর দূরান্ত থেকে তারা এই ঘরের হজ্জে আসবে সহজ ব্যাপার সারা পৃথিবীতে শুধু শত্রু আর সেখানে আল্লাহ বলছেন ঘোষণা দাও ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন ইয়া রাব্বুল আলমিন এই পাহাড়ি এলাকা এই মরুভূমির এলাকা সারা পৃথিবী তোমার কত বড় তুমি ভালো জানো এখান থেকে আমি আজান দেবে কি শুনবে আমার আজান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো আলাইকাল আদান ও আলাইয়াল বালাগ ইব্রাহিম প্রশ্ন করছো কেন তুমি আদান দিবে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তো আমার তোমার দায়িত্ব না আমি কিভাবে পৌঁছাবো সারা পৃথিবীতে এটা আমি ভালো জানি আমেরিকা থেকে কোন টিভিতে কতটুকু আওয়াজ হচ্ছে আমার পৃথিবীতে পৌঁছে যাচ্ছে বাংলায় এটা তো আজ থেকে চার সাড়ে চার হাজার বছর আগের আয়াত করার আয়াত আওয়াজ পৌঁছাবে কিভাবে এটা বৈজ্ঞানিক গবেষণার বিষয় আছে বিষয়টা আজকের নতুন নয় নবীরা ওখান থেকে মাক্কাতে ঘোষণা দিয়েছে সারা পৃথিবীর সকল প্রান্তরে পৌঁছে গেছে আমি এটাকে বৈজ্ঞানিক সত্য হিসেবে বলতে চাচ্ছি না আমি এটাকে বলতে চাচ্ছি আল্লাহর ক্ষমতা হিসেবে কিভাবে পৌঁছাবেন তবে এখানে অবশ্যই ইঙ্গিত আছে আওয়াজ পৌঁছে যেতে পারে বাংলাদেশের কোন টিভি সেন্টারে কথা বলবেন বা রেডিও স্টেশনে কথা বলবেন সারা পৃথিবীতে ছড়ে যাবে আল্লাহ পৌঁছাতে পারবেন না সেটা আগে যেটা পঞ্চাশ একশত বছর আগে যেখানে যুক্তির অবকাশ ছিল এখন সেগুলা কুযুক্তি হয়ে গেছে এখন সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আওয়াজ পৌঁছে এটা অবশ্য ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম সেখান থেকে আদান দিলেন আল্লাহ তোমাদের জন্য হজ খরচ করেছে আসো তোমরা আল্লাহ পাকে আওয়াজ পৌঁছে দিলেন তারা তাদের লাভগুলোকে নিয়ে নেবে আয়াত সেই যুগে কোরআনে এই সুরা মাক্কি সুরা মদিনায় না আয়াতগুলো নাজেল হয়েছে মাক্কায় বাস্তবায়িত হচ্ছে মাদানী জীবনে দশম হিজরিতে আল্লাহ নবী হজ করেছেন হজের আয়াতগুলো নাজেল হয়েছে আমার মাক্কায় এখানে অনেক জটিলতা আছে মাসআলাত কি করে মাক্কায় হজের আয়াত নাজেল হয় সেখানে কি করে কোরবানির বিধান নাজেল হয় আবার কি করে আল্লাহ নবী দশম হিজুরিতে হজ করে বাস্তবায়ন করেন তার আগে আল্লাহ নবী আবার কয়েক বছর মদিনায় ঈদের ঈদ উল আজহা পালন করেছেন আবার কোরবানি করেছেন বহু ঝামেলা আছে এখানে সেগুলো আমি এখানে উত্থাপন করছি না এখান থেকে শুধু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের হজ্জের মাসালা এবং কোরবানির মাসালা এক আজকে যে ভাই চিরকুটটা দিয়েছেন দুদিন পরে হজ শুরু হতে চলবে মাক্কায় শুরু হতে যাবে সেখানকার সাথে আপনার অনেক মিল শুরু হয়ে যাবে হাজিরা যেরকম চুল কাটতে পারবেন না হাজিরা যেরকম মোষ কাটতে পারবেন না হাজিরা যেরকম নখ কাটতে পারবেন না আপনারাও কাটতে পারবেন না হাজিদের সাথে আপনি একাকার হয়ে যাচ্ছেন সাহি মুসলিমের হাদিস যে যারা কয়েকভাবে এসেছে হাদিসের সূচনা যখন জুল হাজের মাছ ঢুকে পড়ল যখন কেউ জুল হাজের চাঁদ দেখল কোরবানি করার নিয়ত করল লা ইয়াখুদান্না কখনো যেন তারা নখ না কাটে তারা যেন মোস না ছাটে তারা যেন নখ না কাটে মোস না ছাটে অন্যান্য যেগুলা কিছু ক্ষৌর কর্মের বিষয় আছে সেগুলা যেন তারা না করে হাজিরা যেরকম করবে না আপনারাও তেমন করবেন না চাঁদ ওঠার সাথে সাথে আপনাদের অনেকগুলা কাজের মধ্যে জড়িত হয়ে পড়বেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস ما من أيام على عمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة صحيح بخاري الحديث আল্লাহর কাছে যত দিন আছে দিনগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় আমলের দিন হলো এই জুলহাজ মাসের দশ দিন সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই দশ দিনের আমল এই দশ দিনে আমল করবে সাহাবিরা প্রশ্ন করলেন অলাল জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহর পথে জিহাদ করলেও হবে না আল্লাহ নবী বললেন অলাল জিহাদ সাবিলিল্লাহ জিহাদের আমল এই দশ দিনের আমলের সমতুল্য নয় প্রিয় নয় কিন্তু এক ব্যক্তি রাজুল্লাহ রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই নিজের জান এবং মাল নিয়ে যুদ্ধের মাঠে ইসলামী যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়েছে যান নিয়েও ফিরতে পারে নাই মাল নিয়েও ফিরতে পারে নাই ওই ব্যক্তির আমল আমার এই দশ দিনের আমলের থেকে উত্তম সম্মানিত মুসলিয়ানগণ এই দশ দিনের আমলের মধ্যে আকসিরু ফিহা তাকবীর ও তাহলিল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলা বেশি বেশি পড়তে হবে চাঁদ ওঠার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা বাজারে বাজারে চলে যেতেন এবং আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বাজারে বাজারে হাটে হাটে চলে যেতেন ইবনে ওমর তো বাজারে গিয়ে সালামও দিতেন বাজারে যাইতেন তো ফাইলকে ওই চলো বাজারে যাই যে বাজারে যাই কি করেন আপনারা কেনাকাটা করেন না খালি সালাম দেবো আর সালাম দেবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম এই বলতে থাকবো বাজারে বাজারে আর আমরা তো সরম পাই তাই না ইবনে আমার যাকে খালিফার প্রস্তাব দেওয়া হয়েছে অমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মজলিস সুরার সহযোগী ছিলেন সোজা মানুষ না ষাট বছর ফতোয়া দিয়েছেন তিনি মুসলিম বিশ্ব মুফতি ইবনে আব্বাস এবং তিনি চিনি বাজারে গিয়ে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বলেন ঈদের চাঁদ ওঠার সাথে সাথে বাজারে গিয়ে গিয়ে খেল থাকবে মানুষ যদি তাকবীর ভুলে যায় মুসলমানরা আল্লাহর জয় ধ্বনি যদি ভুলে যায় পরাজয় সুনিশ্চিত লাঞ্ছনা সুনিশ্চিত গঞ্জনা সুনিশ্চিত পরাধীনতা সুনিশ্চিত নানান মতবাদ নানান চিন্তা নানান আদর্শ নানান নীতিকে ফলো করতে করতে আজকে সারা মুসলিম বিশ্ব মুসলমানদের হাত ছাড়ান যা কিছু বিজয় ইসলামের মাধ্যমেই বিজয় যা কিছু হারানো তা ইসলামিক আদর্শের মাধ্যমে হারানো সোজা কথা এক ইঞ্চি জায়গা মুসলমানরা জয় করতে পারেন এই সারা পৃথিবী ইসলাম ছাড়া শুধু হারিয়েছে আর হারিয়েছে খালি মতবাদ আর মতবাদ তোমার মতবাদ দিয়ে তুমি তোমার ভূখণ্ড টিকাতে পেরেছ সারা পৃথিবীতে অখণ্ডতা রক্ষা করতে পেরেছ নিজের অস্তিত্ব রক্ষা করতে পেরেছ এখনো তো দেখতে পাচ্ছি ইরাক হারিয়ে গেল এখনই তো দেখতে পাচ্ছি সিরিয়া যাচ্ছে এখনই তো দেখতে পাচ্ছি লিবিয়া যাচ্ছে লিবিয়া তো এগুলা তো সব আল্লাহ নবীর সাহাবিরা জয় করে দিয়েছিলেন তোমাদের জন্য সম্পদ করে দিয়েছিলেন তোমরা তো সেগুলা হারালে নানান মতবাদ আমদানি করে করে না ইসলাম না গণতন্ত্র কিছুই না সারা মুসলিম বিশ্বে স্বৈরাচার আর অনইসলামিক আচরণ ছাড়া কিছুই নেই ভূখণ্ড শুধু হারাচ্ছে আর হারাচ্ছে আর ক্যাদদানি করতেছে আর ক্যাদদানি করতেছে সম্মানিত ভাইও তাকবীরের ধ্বনি যদি মুখে না ওঠে মুসলমানের দশ দিন ব্যাপী যদি সারা ঢাকায় আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আকবর আল্লাহ আকবর স্বর্গ উঠে যেতে হবে এই দশ দিনের আমলের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য সুন্দর বিধান করে দিয়েছেন এখানে আপনি দান খরাত বেশি করবেন এখানে আপনি সিয়াম পালন করবেন আরাফার মাঠের সিয়ামের ফজিলত এতটাই বলেছেন আল্লাহ নবী সহি মুসলিমের হাদিস আহতাসিব আলাল্লাহ আই সালাতাল মাদিয়া ওয়াল আতিয়া আমি আল্লাহর কাছে আশা করছি আরাফার দিন যে সিয়াম পালন করবে তার অতীত এক বছরের গোনা সামনের এক বছরের গোনা মাফ হয়ে যাবে তবে কোন তারিখ সৌদি আরবের তারিখ হিসাবে এটা আপনি যেহেতু ঈদ কি করে আরাফা এক জায়গাতে হয় স্থান হিসাবে করতে পারেন শেখ বিন বাজ অবশ্য উদার ফতোয়া দিয়েছেন যে ঈদুল ফিতরের যে হুকুম ঈদুল আজহার সেই হুকুম হতে পারে কোন সমস্যা নাই যার যার দেশে অনুযায়ী সে করতে পারে আমার পছন্দ হয় শেখ বিন বাজের ফতোয়াকে এই জন্য অনেক সহজ সরল ফতোয়া দেন কোনো জটিলতা রাখেন না নিজের ব্রেনের কিছু চিন্তা করেন না দলিল আছে তুমি করবা আমার তোমার দেশে যেদিন হয় সেটাও তুমি করতে পারো আর যদি তুমি সৌদি আরবের দিন ব্যাপী করতে পারো সেটাও তুমি করতে পারো দুই দিনও করতে পারো এবাদত করবে এবাদত করে কোনো সমস্যা কোনো জটিলতা নেই জটিলতা আমরা সৃষ্টি করে খুব সহজ সরল সময়ের উপস্থিতি আল্লাহ পাক আরো সহজ করে দিয়েছেন আপনার জন্য কোরবানির ভাগের জটিলতা এটা শরীয়ত করেনি হজের মধ্যেও যা আপনার ঈদের মাঠেও তা একই বিধান একই হুকুম আলাদা কোনো বিধান নয় আইজামে তাশরিক শেখানো তিন দিন হাজিদের জন্য আমাদের জন্য তিন দিন সেগুলা তাদের আইয়ামুন নাহার আমাদেরও সেগুলা আইয়ামুন নাহার কোনো জটিলতা নেই কোনো সমস্যা নেই সামনের জুম্মায় যিনি কতবা দেবেন তিনি এই সকল ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন কোনো জটিলতা নেই সাধু মানা লাহুম হাজ এবং উল আজহায় মানুষের জন্য লাভ রয়েছে আপনারা শুধু ক্ষতির চিন্তা করছেন যে গরু জবাই করতে হবে ছাগল জবাই করতে হবে দুম্বা জবাই করতে হবে কিছুদিন আগে গেলে ঈদের বেতন জাকাত টাকাত দেওয়া পকেট খালি হয়ে গেছে আবার আপনার কোরবানির আজাব না উজুবুল্লাহ মিন জালেক আল্লাহ পাক বলেন এখানে তোমাদের লাভ আছে লাভ কি পশুপালন করবে মানুষ প্রত্যেকেরই লাভ কোরবানি উপলক্ষে গ্রামের যে কৃষকটা সার পুষতেছে গরু পুষতেছে সে বিরাট লাভ পাচ্ছে সে ফইরা প্রান্তিক যে কিনে আনতেছে সে যে দাম দেয় কিনছে তার চেয়ে বেশি দামে বিক্রি করছে তার লাভ হচ্ছে ঢাকা শহরে যারা বিক্রি করছেন তাদের লাভ হচ্ছে তারা বিক্রয় লব্ধ পয়সাটা পাচ্ছে পশুপালন উৎসাহিত হচ্ছে বিদেশ থেকে আমাদের আমদানি করতে হবে না আমাদের দেশের লোকেরাই আমি আমদানির বিরুদ্ধে দেশের দাম একটু বাড়ুক কিংবা একটু কমে কোরবানি দেন বিদেশ থেকে আমদানি করবেন কেন বিদেশ থেকে আমদানি এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে বিদেশ নির্ভরতা আমাদের কমে গেছে এই একদিকে লাভ বর্জ্য এতগুলা কবচ এতে জৈব সারের অভাবে খ্যাতের ফার্টিলিটি শেষ হয়ে যাচ্ছে এখানে অনেক কবর পাচ্ছি যেগুলা খ্যাতের জন্য প্রয়োজনীয় সরকার এখানে বিশেষ উদ্যোগ নেবে আশা করছে বৈদেশিক মুদ্রা গরিবেরা খেতে পাচ্ছে জীবনে কয়েকদিন ভেবে তারা গোস্ত খেতে পারছে এমনকি কুকুরগুলা জীবন ফিরে পাচ্ছে ছয় মাস একটু রক্ত পশুরও উপকার হচ্ছে তারপরে গরিব দুপুরে প্যাট করে খেতে পারছে মানুষের যে সোয়াব হচ্ছে সেটা সামনে শুক্রবারে যিনি খুতবা দেবেন তার বিষয় আজকে আমি আর ওখানে কাজ করছি না মানা মানুষের উপকার আর উপকার এই কোরবানির মধ্যে বৈদেশিক মুদ্রা যেটা আমদানি হচ্ছে আমাদের দেশে দেশে যা কোরবানি চামড়া যত হয় সারা বারো মাসে এক দিনের কোরবানিতে তার অর্ধেক সারা বছর যে পরিমাণ কোরবানি হয় তার চামড়া উৎপাদিত হয় বা গরু যে পরিমাণ জমা হয় গরু ছাগল হয় একদিনে বাংলাদেশে তার অর্ধেক হয় একদিনে ফিফটি পার্সেন্ট এখান থেকে হয় মেনাফিউলের নাস রাষ্ট্রীয় ভাবে সেটার উপকার এটা আপনাকে মনে রাখতে হবে ব্যাপারটা আল্লাহর কোরআন বড় সূক্ষ্ম জাতির অর্থনীতি গ্রামের কৃষক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ব্যাপকভাবে উপকৃত হয় সেই কোরবানিতে আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব এই বর্গ ফুট মাইকা চামড়ার দাম ধরতেছেন আপনারা এটা জাতির উদ্দেশ্যে বলছেন ছোটখাটো মানুষ চামড়ার দাম ধরতেছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পয়সা বর্গ ফুট আপনারা বোঝেন না এটা ব্যবসার জায়গা নয় চামড়া গরিবের হক চামড়া দুঃখীর হক চামড়া ইতিমের হক চামড়া বিধবার হক চামড়া ওই গরিব মাদ্রাসার হক চামড়া ওই ছাত্রদের হক আপনি এখানে ব্যবসা করেন কিভাবে আমি বুঝি না প্রতিটা পয়সা হারাম আপনার আপনি বোঝেন না এটা কোন জায়গায় ব্যবসা করছেন হ্যাঁ কিছু পারিশ্রমিক আসতেই হবে বিদেশে চালান করবে আসতে হবে সেইটুকু ফিক্স ধরে নিয়ে চামড়ার দাম নির্ধারণ করুন দুই হাজার চোদ্দ সালে চামড়ার বর্গ ফুট যেখানে ছিল পঁচাত্তর থেকে আশি টাকা আজকে দুই হাজার আশি সালে এসে সেটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করছে চামড়ার জুতার দাম বেড়ে হয়েছে কয়েক কত শতগুণ চামড়ার ব্যাগের দাম বেড়ে গেছে চামড়ার সিটে চামড়ার দাম বেড়ে গেছে চামড়ার যত দ্রব্য উৎপাদিত হচ্ছে আমি প্রথম চামড়ার জুতা কিনেছিলাম সাড়ে ষোলো টাকা দিয়ে ছোট কাজ এখন একটা চামড়ার জুতা ওই মানে কিনতে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে আপনার চামড়ার দাম খালি কমছে আর চামড়ার দ্বারা যত পণ্য খালি বেড়েই চলেছে আপনারা যে মিটিং করলেন চামড়ার দাম নির্ধারণের জন্য গরিব দিকির কোনো প্রতিনিধি ছিল মাদ্রাসার কোন প্রতিনিধি ছিল ইমামদারি কোন প্রতিনিধি ছিল কোন জনপ্রতিনিধি ছিল আপনারা নিজেরাই বসে সিন্ডিকেট করতে আমরা দাম নির্ধারণ করি গরিবের হক মেরে খেয়ে কে আমাদের দিন উঠে দেখেন আশা করবো চামড়ার দাম বাড়াবেন এটা গরিবের হক প্রতিটা পয়সা আপনার জন্য হারাম হবে লাজায় কোনো নাফি বুতুনহিম ইল্লা নারা গরিবের হক মেরে যেটা আপনি পেটে ঢুকাবেন রাষ্ট্রের পেটেই হোক ব্যবসায়ীর পেটেই হোক সিন্ডিকেটের পেটেই হোক সেটা আগুন ছাড়ার কিছুই ঢুকবে না পরিষ্কার কথা আপনার চামড়ার দাম কমান নিজেরা সিন্ডিকেট করে হোয়াট ইজ দিস গরিবের হাত কি ভাবে মেরে খান আপনারা প্রতিটা পয়সা এখানে গরিবের দুঃখীর কাঙ্গালের এখানে ব্যবসা চলবে না আপনাদের সামান্য যা পারিশ্রমিক লাভ সেটা আপনারা করবেন করতে পারেন কিন্তু যে দাম নির্ধারণ করলেন নিজেরা এটা হারাম এটা হারাম এটা হারাম এখানে বলারও কারো কিছু নেই গরিব দুঃখী কাকে কি বলবে বিনয়ের সাথে অনুরোধ করব পুনরায় মূল্য নির্ধারণ করুন দুই হাজার চোদ্দ সালেও যদি আশি টাকা থেকে থাকে বর্গ ভোট আজকে কি করে সেটা চল্লিশ নামে কোন যুক্তি এটা কুযুক্তি ছাড়া কিছু না ফেহমানা ফেউলান্নাস মানুষকে আল্লাহ পাক যে নাফা করার সুযোগ দিয়েছেন সেটা থেকে আপনারা তাদেরকে বঞ্চিত করছেন সিন্ডিকেট রাষ্ট্রীয় সিন্ডিকেট করে আমি অনুরোধ করব বিনয়ের সাথে এই ধারণাতে ফিরে আসলে আপনারা বুঝতে পারেন এটা ব্যবসার জায়গা নয় এটা গরিবকে দেওয়ার জায়গা তারা যেন বেশি বেশি সম্মানিত ভাই আল্লাহ পাক সুবিধা করে দিয়েছেন আপনার জন্য আপনি ভাগে দিবেন ভাগে দেন ভাগা কোরবানি যদি তুলে দেন মানাফের থেকে মানুষ বঞ্চিত হবে একটা গরু কেনার সাধ্য বাংলাদেশে অধিকাংশ মানুষের নাই যেখানে ভাগের হাদিস আছে আজকে আমি বিস্তারিত আলোচনা করব না শুধুমাত্র সারা দিয়ে যাচ্ছি শুধুমাত্র ছাগল ভেড়া আপনি কাকে খাওয়াবেন একটা ছাগল ভেড়ায় মাত্র পাঁচ থেকে দশ কেজি গ্রস্ত হয় মানুষকে আপনি দিবেন কোথা থেকে আপনার বাড়িরই খাওয়া হবে না মেহমান দিয়ে খালি যুক্তি কুযুক্তি দিলে তো হবে না দিতেও তো বলা হয়েছে দিবেন কোথা থেকে তিন ভাগ হবে একটা ছাগল ভেড়ায় হতে পারে একটু একটু ওটা অন্য বিষয় রয়েছে আর মানা আফের থেকে বঞ্চিত হবে পুরা রাষ্ট্র পশুপালনের উৎসাহ কমে যাবে রাষ্ট্র বঞ্চিত হবে কৃষকরা বঞ্চিত হবে খামারেরা বঞ্চিত হবে তাদের উৎসাহিত করতে হবে শরীয়ত একটা দৃষ্টিকোণ থেকেই শরীয়ত নয় শরীয়তের পেছনে বহু বিষয় আছে ব্যক্তিগত বিষয় সামাজিক বিষয় রাষ্ট্রীয় বিষয় বহু কিছু রয়েছে এক একটা আয়াতের পেছনে এক একটা হাদিসের পিছনে আল্লাহ পাক আরো সুবিধা করে দিয়েছেন ইমাম ইবনে হাজামের ফতোয়াটা এখানে আমার খুব পছন্দ হয়েছে আল্লাহ নবী বললেন যে যারা কোরবানি করবে তারা চুল কাটবে না তারা মোস কাটবে না যেহেতু দুদিন পরে ঈদ আজকে থেকে নিয়োগ করবো আমরা ভুলে যাই আমি নিজেও মাঝে মধ্যে ভুলে যাই নখ অনেক বড় হয়ে যায় নিজেও ভুলে যাই ওইভাবে রেখে দিতে হয় কেউ ওইটা ভুল করবেন না বলুন যে আমরা যা কোরবানি দিতে পারবো না তারা কি করবো আমরা আপনারাও ছেড়ে দিবেন যারা বাড়িতে আছেন তারাও আল্লাহর এই কয়টা দিন কাজ করবেন দেখবেন অভ্যাস হয়ে যারা খুব বিড়ি খায় রমাদানে বিড়ি খাও বাদ দেয় আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় রমাদানে যদি চলে বাকি মাস চলবে না অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ তারা ছাটেন তারা এই কয়দিন সাইটেন না একটু মেহরবানি করে হাজিদের সাথে একটু মিলিয়ে রাখেন দলিল আছে আমার কিছু আছে একেবারে নেই তা না নবী সাল্লাহ আলী সাল্লামকে একজন এসে বলছে ইয়া রাসুল্লাহ আমার তো কোরবানি করার সাধ্য নাই একটা সাগি আছে সেটাতে একটু দুধ হয় একজন দিয়েছে আপনি এটা থেকেই কোরবানি করব আল্লাহ নে বলে শোনো তোমার এই একমাত্র ছাগল একটু দুধ পান করে এটাতে তোমার কোরবানি করার দরকার নেই তুমি তোমার চুল কেটো না পেছন মোজ কেটো না পেছন নখ কেটো না কোরবানির দিন ঈদের সালাদ আদায় করে ওগুলো নিয়োগ করে কাটবে ফাদা আলিকা তামাম এটাই আল্লাহর কাছে পুরা কোরবানির আপনার জন্য সুযোগ রেখে দিয়েছেন আমি বলছি না যে ওই সুন্নত তরিকায় ওই বাহির মতো নামে কোরবানি আপনার হচ্ছে কিন্তু আল্লাহ পাক আপনার জন্য সুযোগ রেখে দিয়েছেন সোয়া পাওয়ার এখন বলবেন যে আরো হ্যাঁ আরো আছে হাজাম ফতোয়া দিয়েছেন যে জুমার ওই হাদিসের থেকে জুমার ওই হাদিস থেকে যে আগে আসবে উস কোরবানির সব যে তারপরে আসবে তার জন্য গরুর তারপরে যে আসবে সে দুম্বার তারপরে যে আসবে মুরগির তারপরে যে আসবে ডিমের এগুলি হাজম বলেন যার সাধ্য নাই কোরবান ডিম সালাত আদায় করে এসে যদি মুরগিটাও জবাই করে দেয় আল্লাহ আস্তে সব হয়ে যায় কোরবানি বাহিমাতুল্লাহ নামের কোরবানি হবে আমি সেটা বলছি না আপনারা বঞ্চিত হবেন না একটা হাঁস একটা মুরগিও ওই দিন আপনি জবাই করে দেবেন আল্লাহর জন্য ওই মাপের কোরবানি হবে না কিন্তু আপনি সামিল হয়ে যাবেন এবং সব পেয়ে যাবেন এটা ইশারা রয়েছে আদিস এবং ফতোয়াও রয়েছে কেউ বঞ্চিত হবেন না রক্ত প্রভাব থেকে কেউ বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ সে সুযোগ আপনার জন্য রয়েছে আপনি সুযোগ নেবেন চুল আপনারা কেউ ছাড়বেন না যার কোরবানি করার সাধ্য নেই সেও চুল রেখে দেবেন ওই দিন নিয়ত করে নখ রেখে দেবেন আল্লাহ পাক আপনার জন্য এই সুযোগটা রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হাজিদের সাথে আমাদের অনেক মিল রয়েছে তাকবির দিবেন দান খরচ করবেন সিয়াম পালন করবেন এখানে তারা হজ শুরু করবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك বলে তারা ওখানে শুরু করছেন তাকবীর আট তারিখে তারা মিনার দিকে চলে যাবেন মিনায় অবস্থান করে তারা আরাফার মাঠে যাবেন আরাফার মাঠে গিয়ে সেখানে খুতবা হবে খুতবার পরে তারপরে আজান হবে এবং কামাত হবে সেখানে জোহরের সালাত হবে এবং জোহরের সালাতের পরে আর আজান হবে না সরাসরি একটা কামাত হবে এবং তারপর আসরের সালাত হবে জমা হবে এবং কসর হবে দুই রেকাত দুই রেকাত করে জোহর এবং আসরের সালাত হবে আজান হবে একটা একামত হবে দুইটা বিশাল মুসলিম কনফারেন্স সেখানে আল্লাহ নবী যা করেছেন তাই হবে এখানে তো খুব আগে দিচ্ছি আদান হচ্ছে খোঁজবা দিচ্ছি তারপরে জোড়া সালাত আদায় করছি ওখানে যা বিধান তাই করতে হবে আপনাকে আপনি নিজের থেকে বিধান জারি করতে পারবেন না যদি মনে করেন ওখানে এখানে আর মতো করি হবে না যদি মনে করেন যে নিজের অনুযায়ী কাজ করবেন তাও হবে না সামান্য একটা সভা শান্তি হলেও একেবারে হুজুরা কান্নাকাটি শুরু করে দেন কার হাতের বরকতে দোয়া কবল হবে হে মাবুদ জানি না আমার দরুদটুকু হুজুর পাকে রজায় পৌঁছে দাও আল্লাহ তুমি দোয়া কবুল করো মাফ করো কত মানুষ উপস্থিত হয়েছে কেন্দ্রে কেন অস্থির হুজুর সাহেব আরে হুজুর আরাফার মাঠের চেয়ে বড় গণজমায়েত আছে আর আল্লাহ নবীর চেয়ে বড় হুজুর আছে কেউ না হুজুল্লাহ হুজুর তো তিনি না হুজুর তো বানা শব্দ কথার কথা বললাম আরাফার মাঠে তখনকার যুগে প্রায় সোয়া লক্ষ মানুষ যেখানে জড়ো হয়েছেন কম বেশি সেখানে টিলার উপরে সেখানে যানবাহনের উপরে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন দোয়ার মধ্যে তিনি যা বলছেন যে সবচেয়ে উত্তম দোয়া যা আমি এবং আমার পূর্বে নবীগণ পাঠ করেছে আফদল কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি তো বলতে পারতেন তিনি তো বললেন সাহাবিকে হে জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি এটা অবশ্য মিনার ইয়ে এর দিনের কথা দশম দশ তারিখের কথা তুমি লোকদেরকে চুপ করতে বলো আমি ফতোয়া দেব আর আফার মাঠেও তিনি ফতোয়া দিয়েছেন তিনি বলতে পারতেন হে লোকেরা তোমরা চুপ করো আমার বিদায়ের মুহূর্ত তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি একটু আখেরি মোনাজাত পরিচালনা করব সে তো আখেরি হজ তিনি নিজেই বলেছেন ইন্নি লা আরানি ফি হাদাল মাকান আবাদা আমার মনে হচ্ছে আমি আর দ্বিতীয়বার তোমাদের সামনে এখানে উপস্থিত হব না এটা যে আখেরি তিনি ঘোষণাই করে দিয়েছেন তারপরে আরাফার মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী লক্ষ লক্ষ সাহাবীদের নিয়ে যেখানে আছেন সেখানে বলতে পারতেন যে তোমরা আমার সাথে একটু দুই হাত তুলে মোনাজাত করে যাও আমারও সময় শেষ এটা আখেরি মোনাজাত একটা দিয়ে যায় আল্লাহ নেই করেছেন নাকি কালকে ওই যে হাসের কথা যেখানে ছিল সেখানে কথায় কথায় যারা মসজিদ আলাদা করতে চান নতুন ইমাম সাহেব এসে দোয়া বন্ধ করে দিছে হুজুর কি করবো এখন দোয়া বন্ধ করে দিছে মানে দুই হাত তোলা মোনাজাত বন্ধ করে দিছে আমি বললাম হানাফি মজহাবেও সালাতের পরে দুই হাত তুলে মোনাজাত নামে যেটা বলেন এটা নাই আমার প্রতিপক্ষ লুপ্তরণ ফাইজ নাই আপনি পাইলেন কোথায় এখনই ফোনেন আপনার সহিউল বুখারীর জোরে ইমাম সাহেব যেখানে জোরে আমিন বলবেন এবং এই মুক্তাদিরা জোরে আমিন বলবেন ওই জায়গায় দেখেন আপনাদের হানাফি আলেমরা হাসিয়ায় কি লিখেছে বলে নাই আপনি দেখাইতে পারবেন আমি তো আমি তো সোহেল মুখারি আপনাদের ওই যে কেতাবটা মাদ্রাসাগুলোতে পড়ানো হয় ওই কেতাবটা আমি নিয়ে আসি না ওটা আমার ঘরে আছে তা আমরা নিয়ে আসছি বহুত কিতাব নিয়ে আচ্ছা খুব ভাই দেখে বললাম তোমরা ওই অধ্যায়টা বাই করো যেখানে ইমামেরও জোরে আমিন বলতে হবে মোক্তাদেরও জোরে আমিন ওই জায়গায় বের করো এখন তো কিছু চোখে কম হয় আর অনেক পরিশ্রম করে রাত্রে যায় দুইটার সময় পড়ছি রাস্তায় চোখে ঘুম ভালো দেখতে পাচ্ছি না খুব খুশি যে খুঁজে পাবে না হারাইছে আজকে মনীষা বলে দিন একশো সাত পৃষ্ঠে আছে আচ্ছা করলাম শোনার পরে হাতে পড়তে পড়তে পেয়ে গেলাম যখন এই দেখেন আসলো দোয়া আলেখা আলেখে মজা দোয়া করতে হবে সবসময় গোপনে দোয়ার সময় কোনোদিন আওয়াজ করা যাবে না এটা হানাহি মজাবের সুনিশ্চিত কে বলছে আইনি বলছেন কে তুমি চেনো না আইনি আল্লাহ বদরুদ্দিন আইনি সহিউল বুখারী যিনি সবচেয়ে বড় সরকার আনামি মজাবে তিনি এবং যে কিতাবটি নিয়েছেন আল্লামা আহমদ আলী সাহারানপুরি তিনি এই হাসিয়ানা বুখারির সাথে সংযুক্ত করেছেন এবং সেই কিতাবই সারা উপমহাদেশে পড়ানো হয় আর আপনি এটা করেন নাই এই দেখুন আসলো তো আইন দোয়া করতে হবে গোপনে দোয়ার সময় আওয়াজ করা যাবে না এটাই হানামি মোজামের কথা উনি চুপ করে গেলেন থেমে গেলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আরাফার মাঠে আখেরি মোনাজাত করলেন না মিনার মাঠে আখেরি মোনাজাত করলেন না আর আপনারা খালি আখেরি মোনাজা তারা আখেরি মোনাজাত করছেন আল্লাহ নবীর চেয়ে বড় বুজুর্গ সাহাবাদের চেয়েও বড় বুজুর্গ সম্মানিত ভাই সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আল্লাহ নবী সকল সাহাবিদেরকে নিয়ে জোহরের সালাত আদায় করলেন দুই রেখাত একামত হলো আসরের সালাত আদায় করলেন দুই রেখাত সম্মিলিত মুসলিম জামাত সেখানে গিয়েও ফতোয়া দিচ্ছেন যে না আসরের সালাত এখানে পড়া যাবে না অক্ত মতো তাবুতে গিয়ে পড়তে হবে মুসলিম জাহানের মধ্যে কি শুরু করলেন ওখানে ঐক্যবদ্ধ থাকা যাবে না এই মাঠেও না পরবর্তী তো কাবার ঘরে তো চায়ের মোসাল্লা চার ইমাম চারবার হানাফিরা একবার সাফিরা একবার মালিকের একবার কাবার ঘরের মধ্যে আপনারা মাথা ঢুকেন সম্মানিত তো এটা উচিত নয় এটা হাজ এদের মাঠ আমাদের গুণাগুলো যেন আল্লাহ পাক মাফ করে দেন কোরআনের যা কিছু মাস আলামা সাহেব সামনের শুক্রবার আল্লাহ যিনি ফতপা দেবেন তিনি বলবেন আজকে আমি এখানেই আমার বক্তব্য আজকের জন্য ফুটিয়ে নিয়ে আসছি তবে এই ঘোষণা দিয়েই রাখতে হয় সারা দেশে পরিকল্পিতভাবে একটা সামাজিক যুদ্ধ লাগানোর জন্য বেশ একটা পরিকল্পনা হয়েছে জাতীয় আন্তর্জাতিক আমি জানি না কৌশলে কৌশলে খুঁচে খুঁচে যুদ্ধ লাগাচ্ছে আমরা খুব ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে সেগুলো মোকাবেলা করার চেষ্টা করছি আলেজ ভাইকদেরকে অনুরোধ করব এখানে ফাঁদে পা দেওয়া যাবে না আমি যেখানেই যাচ্ছি ভোলায় গেলাম কিশোরগঞ্জ গেলাম সেদিন রাজশাহীতে গেলাম ওরা যেভাবে বাজাতে চাই আমি বাজাতে দিই যে কোনোভাবে সমাজতা সুন্দর পথে ধীরে ধীরে নিয়ে আসার চেষ্টা করি শেষে যে ফেসবুকে ছেড়ে দিয়েছে আহলে হাদিসের নতুন কৌশল ধরেছে আর আজই ছেড়ে দিয়েছে হ্যাঁ যদি বুঝতে পারে যে আমরা নতুন কৌশল ধরেছি আলহামদুলিল্লাহ আমরা ঝগড়া যুদ্ধ চাই না মারামারি চাই না তোমরা পরিকল্পিত পরিকল্পিতভাবে একটা কমিউনাল সমস্যা সৃষ্টি করবে সেটা আমরা সৃষ্টি করতে দেব না ইনশাআল্লাহ যেখানে ফয়সলা হয়তো মসজিদ নিয়ে এটাই হবে যে একশত বছরের পুরাতন হালে মসজিদ ওইটার মধ্যে কয়েকজন মুসল্লি দাঁড় করে দিয়েছে খোদপার সময় ওই কয়েকজন উঠে চলে যায় সালাতে সরে পেছন থেকে সরে যায় একটা পরিকল্পিত সমস্যা যারা জমি দান করেছেন তারা একশত বছরের মসজিদ আমরা এই সমস্যার সিদ্ধান্তে আসলাম ওনারা এসপি সাহেব এসপি সাহেব সিদ্ধান্ত দিয়ে দিলেন ঈদের সালাদ তো একবারে দুইবার পড়া যায় আপনারা এক বছর আগে পড়বেন ওনারা এক বছর আগে পড়বেন আলহামদুলিল্লাহ সেটাই হোক আর মসজিদ মসজিদ যেতে একশত বছরের পুরাতন আহলে হাদিসদের ওটা মসজিদ ওটাই থাকবে আমি দ্রুত গতিতে বলে দিলাম যে আপনারা তাহলে একটু দূরে জেরার জন্য না হয় দূরে মসজিদ করবেন কিছু ক্ষতিপূরণ আগের মসজিদরা দিয়ে দেবে আর আমরাও যদি পারি সারা দেশ থেকে আপনাদের কিছু পয়সা কালেকশন দিয়ে দেবে আমার বন্ধুরা তো বলে এটা আপনি বললেন কেন তুমি বুঝবে না আমি তোমাকে পরে বললাম যদি কোন রকম সরে যেতে চাই আলহামদুলিল্লাহ যুদ্ধ থাকলে আমার শেষ হয়ে গেল কিছু পয়সার উদ্যোগ চলে যাবে কাজে ইশারা যাতে তো বোঝেনি আপনাদের কাছে কি ইশারা দেয় ওলায় যুদ্ধ ওলায় লাগাই নিয়েছে তারপরে ঝালুকাটিতে লাগিয়ে নিয়েছে কিশোরগঞ্জে লাগিয়ে নিয়েছে আপনারাও দান খানাত করেনি দান করেন অবশ্যই প্রয়োজন পড়তেছে বিশাল বিশাল প্রয়োজন পড়ে এগুলা মিটমাট করতে গেলে আমরা যুদ্ধ লাগাতে দেব না ওই পথে আমরা হাঁটবো না ইনশাল্লাহ নদী ওদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে আমার কথাবার্তা হচ্ছে আলাদা আলাদা কথা বলছি যারা বিশৃঙ্খলা এই ফেসবুকে ছেড়ে দেয় এবং সমাজে নানান কথাবার্তা বলে আমি স্পেশালি তাদের সাথে যাই বলি তোমরা এগুলো করছো কেন শান্ত হো তোমরা জানো দলিলকে তাহলে আপনার ছোট ভাই থেকে বলেন না কেন কালকে বলেছে আমাকে ওরা তা আমি ওদেরকেও বলি যে তোমাদের ভাষাটা একটু শান্ত করে নিয়ে আসো দাওয়াত এমনি ছড়ছে আলহামদুলিল্লাহ কথাবার্তা আমাদের ছড়ছে পরিবেশ উত্তেজিত করা যাবে না কেন পরিবেশ উত্তেজিত করলে সমস্যা আছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ভাই আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে এই মোটর সাইকেলগুলো আমরা যারা রাখি এই রাস্তার মধ্যে কিন্তু রাখি সালাতের পরে দেখা যায় যে মোটর সাইকেলগুলো রাস্তা বন্ধ করে রেখেছে যারা দ্রুত বেরোবেন তারা রাখতে পারবেন তারা সরিয়ে দিবেন আর যারা দেখবেন তাড়াতাড়ি বের হবেন না তারা সাইডে রাখবেন এটা একটা অনুরোধ করবো যেহেতু এটা রাস্তা আমরা একটু জায়গা নেই অনুমতি নেই আলহামদুলিল্লাহ সুযোগ করে দিয়েছেন আপনার মোটরসাইকেল কিন্তু রাস্তার মধ্যে রাখেন পরে দেখেন আধা ঘন্টা এক ঘন্টা মোটরসাইকেলটা পথ বন্ধ করে রেখেছে যাত্রীদের সমস্যা হয় এটা একটু খেয়াল রাখবেন عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأتم وأهم وأكبر আর এই কামতের আগে অনেকেই বাইরে দাঁড়িয়ে যান এটা ঠিক নয়